السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতে জানাচ্ছি আপনাদের বিশেষ আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা আমাদের হাদিসের কাহিনী এ অনুষ্ঠানে ইউনিভার্সাল ভিশনের অন্যতম আয়োজন মুসলিম উম্মার জন্য উপহার করান ও সুন্নার আলোকে এ বিশেষ প্রোগ্রামসমূহ তন্মধ্যে হাদিসের কাহিনী হাদিসের কাহিনী মুসলিম ব্যক্তির তার জীবন চলার অন্যতম পথেও হচ্ছে রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম এর হাদিস রাসুল সাল্লাহ আলী এর হাদিস ছাড়া কোন মুসলিমের পক্ষে ইসলাম মেনে চলা সম্ভব নয় কোন মমিনের পক্ষে ইমান ঠিক করা সম্ভব নয় কোন জান্নাতির পক্ষে জান্নাতের পথে চলা সম্ভব নয় কারো পক্ষে জাহান্নাম থেকেও বাঁচা সম্ভব নয় সুতরাং আমরা যদি আমাদের ইমান ইসলামকে সুন্দর করতে চাই আমরা জান্নাতের পথে অগ্রসর হতে চাই আমরা নাম থেকে বাঁচতে চাই তাহলে কোরআনুল করিমের পাশাপাশি নবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামের হাদিসকে অবশ্যই আঁকড়ে ধরতে হবে নবী সাল্লাহ আলী হোসাল্লামের হাদিস বৈচিত্র্যময় হাদিস যা বহু দিক থেকে আমরা বহু শিক্ষা নিতে পারি কতগুলি সরাসরি নির্দেশ কতগুলি সরাসরি নিষেধ কতগুলি বিশেষ কাহিনী ও ঘটনা বর্ণনার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছে আসুন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আপনাদের সামনে রাসুল সাল্লাহ আলী হোসাল্লামের সেই হাদিস সমূহ থেকে একটি গুরুত্বপূর্ণ কাহিনী হাদিসের একটি গুরুত্বপূর্ণ কাহিনী আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই যে কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের ইমান ইসলামকে আরো সুন্দর করে নিতে পারবো আল্লাহ আমাদের সকলকে সে শিক্ষা গ্রহণ করারই তৌফিক দান করুন তবে মনে রাখতে হবে রাসুল সাল্লাহ আলী হোসাল্লামের হাদিসের কাহিনী সমাজে বহু ধরনের পাওয়া যায় কতগুলি এমনও কাহিনী রয়েছে যা অবাস্তব ভিত্তিহীন এর কোনো বাস্তবতা নেই কোনো নির্ভরযোগ্যতা নেই সুতরাং আমরা যা নির্ভরযোগ্য নয় বাস্তব নয় ভিত্তিহীন এমন প্রচলিত কাহিনীগুলিকে অবশ্যই আমরা বর্জন করব আর সেই কাহিনীগুলি আমরা জানব শিক্ষা গ্রহণ করব যেগুলি রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম হতে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত সুপ্রিয় দর্শক শ্রোতা সহি মুসলিমের একটি দীর্ঘ বর্ণনায় একটি সুন্দর কাহিনী আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরব সহি মুসলিমের এই বর্ণনা রসুল সাল্লাহ আলী সাল্লাম হতে প্রসিদ্ধ সাহাবি সোহাইব রদিয়াল্লাহ তালা আনহু তিনি বর্ণনা করছেন রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন পূর্ববর্তী অতীতের মানুষদের একটি কাহিনী তিনি বর্ণনা করলেন রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন যে একজন বাদশাহ ছিল শাসক ছিল আর সেই শাসকের একজন বড় জাদুকর ছিল মূলত তিনজন ব্যক্তিকে নিয়ে এক হচ্ছে জাদুকর দ্বিতীয় হচ্ছে একজন ধর্মীয় আলেম তৃতীয় হচ্ছে ছোট একজন বালক ছোট বাচ্চা এ তিনজনকে নিয়েই এ কাহিনী রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন তো সেই শাসকের বা বাদশার একজন জাদুকর ছিল রাষ্ট্রীয় জাদুকর এর কাজেই হচ্ছে মানুষকে জাদুর চমক দেখিয়ে বাদশার প্রতি আকৃষ্ট করা বাদশার কাছে আবদ্ধ করে রাখা এটাই ছিল তার কাজ কারণ যুগে যুগে আল্লাহ সুবহানা হুয়া তালা এ মানুষকে সঠিক পথে প্রেরণের জন্য সঠিক পথে পরিচালনার জন্য প্রেরণ করেছেন অসংখ্য নবী রাসুল নবী রাসুলেরা যেমনইভাবে আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন জান্নাতের পথে মানুষকে আহ্বান জানিয়েছেন ঠিক একইভাবে আল্লাহর পথ থেকে দূরে সরানোর জন্যও যুগে যুগে অসংখ্য এই ধরনের শাসক গোষ্ঠী ছিল যারা মানুষকে শাসনের বলে ক্ষমতার বলে জোর জুলুমে আল্লাহর দিন থেকে দূরে সরায় রাখত সব যুগেই আমাদের যুগেও খুঁজলে পাব মানুষ চলতে চায় আল্লাহর দিনের পথে কিন্তু শাসন ক্ষমতার বলে মানুষকে আল্লাহর দিন থেকে বিরত রাখা হয় তবে বাস্তব কথা হল পৃথিবীতে যে যতই ক্ষমতার বলে আল্লাহর দিন থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করেছে তারা কখনো জয়লাভ করেনি সর্বত্রই সর্বসময়ে তারা পরাজয় বরণ করেছে তাদের করুণ পরিণতি পার্থিব জীবনেই ঘটেছে সেই ফেরাউন সেই নমরুদ যারা নিজেদেরকে শুধু শাসকেই নয় নিজেদেরকে গোটা পৃথিবীর রব বলেও যারা দাবি করেছিল তাদের পক্ষেও পৃথিবীতে টিকে থাকা সম্ভব হয়নি তাদেরকেও লাঞ্ছিত হয়ে অপদস্থ হয়ে নির্মমভাবে এ পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা তো এই ধরনের এক জালেম শাসক যিনি আল্লাহকে জানতেন না মানতেন না বরং আল্লাহকে বাদ দিয়ে নিজেকে রব বলে তিনিও দাবি করেছিলেন আর তার এই শাসন কার্য বা তার প্রভুত্ব বা তার ক্ষমতাকে প্রতিষ্ঠিত করার জন্য যে পন্থাগুলি অবলম্বন করত সেগুলি হচ্ছে তার রাষ্ট্রীয় জাদুকর ছিল যেই জাদুকরের মাধ্যমে জাদু দেখিয়ে মানুষকে বাধ্য করত বশ করত সেই বাদশার কাছে আত্মসমর্পণ করার যেমনই দেখুন মুসা আলি সালাতাম যখন আল্লাহ সুবাহর পক্ষ থেকে দিন নিয়ে আসলেন দাওয়াত দিলেন তৌহিদের দাওয়াত দিলেন শেরক মুক্ত হওয়ার দাওয়াত দিলেন জান্নাতের পথে চলার আল্লাহ সুবহানা তাকে শক্তি হিসাবে বিশেষ মর্যাদা হিসাবে দান করেছিলেন সেই লাঠি যে লাঠি ছেড়ে দিলেই সাফ হয়ে যেত আবার লাঠি হাতে নিলেই লাঠি হয়ে যেত এক অলৌকিক ক্ষমতা তাকে দিয়েছিলেন মুসা আলাইসালামের এই আল্লাহর পক্ষ থেকে পাওয়া মজেজাকে নষ্ট করার জন্য বাতিল বলে প্রমাণ করার জন্য সেই সময়ে ফেরাউন ইসলাম বিদ্রোহী বিরোধী শক্তি তার রাষ্ট্রীয় জাদুকরদেরকে ডেকে জাদু প্রদর্শনের মাধ্যমে মানুষের সামনে মুসা আলাই নিষ্ফল করার জন্য তাকে হেউ করার জন্য পরাজয় তার ঘটানোর জন্য আয়োজন করেছিল এই ধরনের সকল ব্যক্তিরা যারা ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষী আল্লা বিদ্রোহী তারা নিজেদের সেই মিথ্যা চিন্তা চেতনা ও ক্ষমতাকে ধরে রাখার জন্য এই সমস্ত ব্যক্তিদের আশ্রয় নিয়ে থাকে আমরাও যদি চিন্তা করে দেখি বর্তমান আমাদের পরিবেশেও কোনো মুসলিম অধ্যুষিত দেশ যদি হয় সেই মুসলিম অধ্যুষিত দেশেও ক্ষমতাসীনরা মানুষের কাছে ইসলামের নামে ধোকা দেওয়ার জন্য যারা প্রকৃতপক্ষে ইসলাম প্রিয় নয় বরং ভণ্ড প্রকৃতির তাদেরকে ইসলামী দাঁড় করে মানুষের কাছে দেখাতে চায় যে তারাও নাকি ইসলাম প্রিয় ইসলামের কাজ করে সুপ্রিয় দর্শক শ্রোতা সেদিকে যাচ্ছি না আসুন আমরা সেই সহি মুসলিমের প্রসিদ্ধ হাদিসের কাহিনীটি আমরা একটু শুনি সেই শাসকের একজন রাষ্ট্রীয় জাদুকর ছিল এই জাদুকর যখন বয়স্ক হয়ে গেলেন দিনে দিনে বিদায়ের পথে হাঁটছেন জাদুকররা শাসককে প্রস্তাব দিলেন আমি আপনার জাদুকর রাষ্ট্রীয় জাদুকর কিন্তু আমি আর কতদিন আমার তো সময় ফুরিয়ে আসছে অতএব আমাকে একজন কম বয়সের ছেলে দিন যাকে আমি আমার এই জীবদ্দশায় তাকে এই জাদুগুলি শিক্ষা দেব সে আমার পরে আপনার জন্য রাষ্ট্রীয় জাদুকর হিসাবে কাজ করবে জাদুকরের পরামর্শে সেই বাদশাহ বা শাসক একজন ছেলেকে উপযুক্ত মনে করেই চালাক চতুর হিসাবে সব দিক দিয়ে যাচাই বাছাই করে তাকে বেছে নিলেন এবং জাদুকরের কাছে জাদু শিক্ষার জন্য তাকে নিযুক্ত করলেন এই ছেলে সে তার বাড়ি থেকে প্রতিদিনই আসে জাদুকরের কাছে জাদু শিক্ষা নেয় আবার সে তার বাড়িতে ফিরে যায় তো রাস্তায় চলতে চলতে হঠাৎ পথিমধ্যে একজন মানুষকে পেলেন পেল সেই বাচ্চা যে মানুষের কাছে কিছুক্ষণ সময় দিলে মানুষের কাছে এত মনোমুগ্ধকর কথাতে সেই বাচ্চা শুনল এ মনোমুগ্ধকর কথা শুনেই বাচ্চা এই ছেলে সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয়ে গেল আর সেই ব্যক্তি ছিলেন তিনি একজন প্রকৃত দিনদার ধার্মিক ব্যক্তি ছিলেন যিনি আল্লাহকে ভয় করতেন গোটা বিশ্বের স্রষ্টা হিসাবে আল্লাহকে বিশ্বাস করতেন আল্লাহর এই আবাদত করতেন অন্যদেরকেও আল্লাহর আবাদতের দিকে আহ্বান জানাতেন এমন একজন দিনদার ব্যক্তি কিন্তু যেই ছেলে জাদুকরের কাছে প্রতিদিন জাদু শিক্ষা নেয় সেই ছেলে এই ধার্মিক ব্যক্তির কথা শুনে তার বাস্তব তথ্যভিত্তিক দাওয়াত পেয়ে তার প্রতি আকৃষ্ট হয়ে যায় আকৃষ্ট হয়ে গেলে এখন সেই ব্যক্তি ওই ছেলে সেই ব্যক্তির কাছে আবার নিয়মিত তার কাছে কিছু কথা জানার শোনার শেখার উদ্দেশ্যে সে আসার পথে তার কাছে বসত সেই দিনদার ব্যক্তি তার কাছে যখন কিছুক্ষণ সময় এই ছেলে অতিবাহিত করত সেই দিনদার ব্যক্তি তিনি তাকে ছোট্ট ছেলেকে পরামর্শ দিলেন যে দেখো তুমি বাড়ি থেকে আসো জাদুকরের কাছে সুতরাং দুই দিকেই তোমার যেতে দেরি হতে পারে তুমি যদি জাদুকরের কাছে যাওয়ার আগে আমার কাছে আসো তাহলে তার কাছে তুমি ঠিক টাইমে পৌঁছতে পারবে না আবার জাদুকর থেকে বের হয়ে তার কাছ থেকে বের হয়ে তোমার বাড়িতে যখন যাবে সেই সময় যদি আমার কাছে আসো তাহলেও সেখানে ঠিক টাইমে পৌঁছতে পারবে না সুতরাং দুইখানেই দুই জায়গায় দেরি হলে তুমি বলবা জাদুকরের কাছ থেকে পৌঁছতে দেরি হলে বলবা যে আমি আমার ব্যক্তিদের কাছ থেকে কথা বলতে বের হয়ে আসতেই দেরি হয়েছে আবার বাড়িতে যাওয়ার সময় তুমি বলবা দেরি হলে যে জাদুকরের কাছ থেকে আসতেই আমার দেরি হয়েছে এভাবে সুন্দর একটি পরামর্শ দিলেন যাতে মিথ্যার আশ্রয়ও না হয় আবার তার একটা যুক্তিযুক্ত কারণও সে দেখাতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা এভাবেই দিন চলতে লাগল সেই বাচ্চা সেই ছেলে তার মাঝে এখন একটা চিন্তা জেগে গেল যে আমি জাদুকরের কাছে এই বড় বড় জাদুবিদ্যা আমি শিখছি অনেক কিছু করা যায় এটাও জানতেছি শিখতেছি আবার এই ধার্মিক ব্যক্তির কাছেও আমি আরেক ধরনের কথা শুনতেছি সুতরাং কোনটা সত্য জাদুকর সত্য না এই ধার্মিক ব্যক্তি সত্য কে সত্য হবে এটি পরীক্ষা করার জন্য এই ছেলে বাড়ি থেকে যখন জাদুকরের কাছে যাবে এমন একদিন বের হয়েছে পথিমধ্যে দেখেছে এক যে বিশাল বড় এক প্রাণী রাস্তায় রয়েছে মানুষের চলাচলের রাস্তাকে বন্ধ করে দিয়েছে প্রাণীকে তারাও সরাতে পারে না আর তাদের পক্ষেও রাস্তায় চলা সম্ভব হয় না এই মুহূর্তে সেই জায়গায় এই ছোট বাচ্চা যখন পৌঁছে গেল বিষয়টি দেখে এখন সেই বাচ্চা চিন্তা করল যে এখানেই আমি এখন প্রমাণ করব যে জাদুকর সত্য না সেই ধর্মীয় ব্যক্তি সেই ব্যক্তি সত্য ধার্মিক ব্যক্তি সে সত্য এই চিন্তা করে সে সে বাচ্চা কি করল সে বাচ্চা একটা বড় ধরনের পাথর নিল পাথর নিয়ে এই পাথর দিয়ে সেই প্রাণীকে আঘাত করবে কিন্তু এই ছোট্ট পাথর এই পাথর দিয়ে এই ছোট মানুষের ছোট্ট পাথর দিয়ে এই বিশাল প্রাণীকে হত্যা করা অসম্ভব তাই পাথর ছোড়ার সময় সে বলল আল্লাহম্মা ইনকানা আমরুর রাহিবে আহাব্বু ইলাইকা মিন আমরি সাহির ফখতুল হাদিহি আদাব্বা হাত্তায়াম দিয়া নাস এই পাথর ছোড়ার সময় সে দোয়া করল হে আল্লাহ ওই ধার্মিক ব্যক্তিটা যদি আপনার কাছে ওই জাদুকরের চেয়ে বেশি প্রিয় হয়ে থাকে তাহলে আপনি আমার এই ছোট্ট পাথরের টুকরা দিয়ে এর মাধ্যমেই এই প্রাণীকে হত্যা করে দিন শেষ করে দিন যাতে মানুষেরা তাদের চলার পথ পেয়ে যেতে পারে এই দোয়া করে আল্লাহর নামে এই দোয়া করে এখানে দুটি দিক এক হলো আল্লাহর কাছে দোয়া করেছে দ্বিতীয় হলো এই ধার্মিক ব্যক্তি সত্য সে যা বলতেছে এই আল্লাহর কাছে প্রিয় না জাদুকর প্রিয় এইভাবে দোয়া করার মাধ্যমে দোয়া বলার এবং পাথর নিক্ষেপের মাধ্যমে আল্লাহ সুবহান আলা তার দোয়া কবুল করে এই পাথরেই সেই প্রাণীকে আল্লাহ রাবুল আলমী শেষ করে দিলেন তাদের রাস্তা পরিষ্কার হয়ে গেল সেই বালক বুঝতে পারল যে আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি হচ্ছেন এই ধার্মিক ব্যক্তি ওই জাদুকর ব্যক্তি নয় তখন ধার্মিক ব্যক্তির কাছে সে আরো আন্তরিকভাবে আগ্রহী হয়ে ধার্মিক ব্যক্তির কাছ থেকে ধর্ম শিক্ষা নিতে শুরু করল এমনকি তার ধর্মের প্রতি সে ইমানও এনে ফেলল আল্লাহ সুবাহানা হওয়া তালার প্রতি বিশ্বাস স্থাপন করল এরপরেও সে যাচ্ছে নিয়মিত সেই জাদুকরের কাছে জাদু শেখার জন্য আল্লাহ সুবাহানা হওয়া তালা এই বাচ্চাকে যেমনইভাবে সত্যের সন্ধান দিলেন ধার্মিক ব্যক্তির মাধ্যমে সে ধর্ম পেল ইমান গ্রহণ করল আল্লাহ রাবুল্লাহ আলমিন তাকে আরো বেশ কিছু অলৌকিক ক্ষমতাও আল্লাহ সুবাহতালা তাকে দিলেন এই ছোট্ট বাচ্চাকে আল্লাহর প্রতি ইমান আনার কারণে আল্লাহ রাবুল্লাহ আলমিন তাকে ক্ষমতা দিলেন যে কোনো অন্ধ ব্যক্তিকে আল্লাহর নামে হাত বোলায় দিলে দোয়া করলে আল্লাহ সেই অন্ধকে দৃষ্টিশক্তি দিয়ে দেন কোনো কুষ্ঠ রোগীকে আল্লাহর কাছে দোয়া করে তার কিছু চিকিৎসা চাইলে আল্লাহ তাকে সুস্থ করে দেন এই ধরনের বেশ কিছু আল্লাহ সুবাহানুয়া এই ছোট্ট বাচ্চাকে এই সমস্ত যোগ্যতা আল্লাহ রাবুল আলমিন দান করলেন সুপ্রিয় দর্শক শ্রোতা অত্যন্ত একটি চমৎকার হাদিসের কাহিনী যা থেকে স্পষ্ট হবে জাদু সত্য না ইমানের বিষয়ে সত্য জাদুর জয় না ইমানের জয় তা আমরা ঘটনার শেষেই হাদিসের শেষেই আমরা বুঝতে পারব